দিন ইসলাম আখরি দিন সকল দিন থেকে শরিয়াত থেকে এর কিন্তু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য এই এই দিনের যারা অনুসারী উন্মত আল্লাহ আলমিন তাদেরকে ইমান নামাজ রোজা ইত্যাদির পাশাপাশি তমাম আম্বিয়াম আলাইবুল সালাম আমর বিল মারুফ নাহি অনিল মুনকার যে মেহনত করে গেছে সেই মেহনতের দায়িত্ব ওই কাজ এই উম্মতকেও দেওয়া হয়েছে এরা নবী নয় নবী না হয়েও শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের উন্মত হওয়ার কারণে এই দায়িত্ব তারা পেয়েছে তারা নিজে দিনদার হবে আল্লাহ হবে আর আমল আমার বিল মাহরুফ আল্লাহর পথে ডাকা আল্লাহর আনুগত্যের দাওয়াত দেওয়া নাফারমারি থেকে মানুষদেরকে বাঁচানো এই দায়িত্ব পালন করার মাধ্যমে তারা বিশ্ববাসীকে আল্লাহ ওয়ালা বানাবে আল্লাহর সাথে জুড়ে দিবে এবং তাদেরকে উভয় জগতের কামিয়াবের রাস্তা দেখাবে এটা এই উন্মতের একটা বৈশিষ্ট্য আগের কোন উন্মত এই জিম্মাদারি নবীওয়ালা কাজ এইভাবে তারা পায় নাই আমি যে আয়াত লাভ করেছি ওই আয়াতে এই কথাই বলা কুন্তুম আল্লাহ আলমিন এই উন্মতকে বলতেছেন যে তোমরা সর্বোত্তম উন্মত সর্বোৎকৃষ্ট উন্মত হাতিসের মধ্যে আসছে এই আয়াতের ব্যাখ্যায় আগের সত্তর উন্মত উন্মতের ফজিলা তোমাদের এক উন্মতকে দেওয়া হয়েছে এত বড় ফজিলা বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আল্লাহ রকুল আলমিন আমাদেরকে দান করেছে আমাদের এটার উপলব্ধি নেই এই নামতের কদর মূল্যায়ন আমরা বুঝতে পারি নাই এর গুরুত্ব অনুধাবন করতে পারি নাই যে কারণে এত বড় ফজিলতের জিনিস নবীওয়ালা কাজ আমরা পাওয়ার পরেও এর জন্য যান মাল যেভাবে প্রদান করার দরকার ছিল পেশ করার দরকার ছিল তা আমরা করি নাই আমরা মনে করি দিনের কাজ আলোচনা করবে আমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে থাকবো আমাদের দায়িত্বই এই করবে বেশিতে বেশি হুজুরা মসজিদ চান্দা চাইলে টাকা দিয়ে দিলাম এর বাইরে আমাদের কোনো দায়িত্ব নেই নিজে আল্লাহ আল্লাহ করবে আর কিছু চান্দা দিয়ে এই উন্মত নাজাদ পাবে কোরআন হাতে ঝাঁকলে দেখা যায় এতটুকু করে এই উন্মত নাজাদ পাবে না এই উন্মতের ফজিলাত বেশি দায়িত্ব বেশি ফজিলাত বেশি দায়িত্ব বেশি সেই দায়িত্ব পালন না করে আল্লাহ হুকুমকে নষ্ট করে সে বেড়তে যাইতে পারবে না ঘি মাত্র খুব মূল্যবান জিনিস খোদা না করুক যেদিন নষ্ট হয়ে যায় তো খুব খারাপ জিনিস খাইলে এমন সিরিয়াস অসুস্থ হয়ে যাবে তাকে বাঁচানো কঠিন হয়ে পচা ভাত খাইলে এত অসুবিধা হবে পচা একটা কলা খাইল এটা আপনার আরাম হবে যখন আমি এইটা যখন তাকে নষ্ট হয়ে যায় তো সাংঘাতিক নষ্ট হয় মেয়েরা অনেক বেশি লজ্জাবতী তাদের লজ্জা অনেক বেশি পুরুষের তুলনায় এটাই কোরআন হাদির দ্বারা বোঝা যায় কিন্তু খোদা না করুন কোন মহিলা এই লজ্জা যদি চলে যায় আজকাল হয়েছে যেগুলো স্কুল মাঝে পড়াইতেছে এগুলো একদম বেটা হয়ে গেছে এর মধ্যে মেয়েদের আসলে কিন্তু থাকতে পারে একদম বেটা হয়ে এই জন্য পর্দাশীল মহিলাদের জন্য এই সমস্ত মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ করা আরাম তাদের হায়া সরব চলে গেছে পুরুষের কাতারে চলে গেছে এই ধরনের মহিলার সাথে পর্দাশীল মহিলাদের দেখা সাক্ষাৎ নিষেধ করিয়াছে এত জঘন্য ধরে গেছে তারা তারা মনে করছে তারা অভিজাত আল্লাহ রসুল বলতেছে তুমি ব্যবচারিণী সেনাকারিনি তোমার সাথে হাজার হাজার লোক চোখের জেনা করছে সম্ভব খবর আছে ব্যবচারিণী হইলে অভিজাত হয় বলতেছিলাম হায়া চলে গেলে এই অবস্থা পুরুষের পুরুষ হওয়ার কিন্তু এই অর্থ না এখন পুরুষদের জন্য তাদের দেখা দায় হয়ে গেল তাহলে বেটাই হয়ে গেছে তার অসুবিধা দেখ দেখা সাক্ষাৎ করে তা যায় পুরুষদের জন্য মহিলা থাকবে পুরুষ হয়ে গেছে পর্দা দেখে মহিলাদের জন্য এই হুকুম যেগুলো বেটা হয়ে গেছে বেটার থেকে যেরকম পর্দা করো এই খান্নার থেকেও পর্দা করো এই মহিলা খান্নার এর থেকে পর্দা করো কিন্তু মহিলাদেরকে বলা হয়েছে তোমরা এদের দিকে চাইবে খান্নাদের দিকে চাইবে ইসলামী আদালতে দুইজন পুরুষ সত্যবাদী পুরুষের সাক্ষ্য গ্রহণযোগ্য যদি কোনো ঘটনায় একান্ত দুইজন পুরুষ না পাওয়া যায় একজন পুরুষ পাওয়া যায় তাহলে দিনদার সত্যবাদিনী দুইজন মহিলা সাক্ষী দিলে একজন পুরুষের সমান হবে দুইজন সত্যবাদী পুরুষ সাক্ষী পাওয়া গেল না তাহলে একজন পুরুষ আর দুইজন সত্যবাদী মহিলা নামাজি মহিলা যদি সাক্ষী দেয় এর ভিত্তিতে বিচারক বিচার করতে পারবে কিন্তু যদি এমন হয় যে একজনও পুরুষ সাক্ষী নেই দশ লাখ মহিলা সাক্ষী আছে পুরুষ সাক্ষী একজন নেই দশ লাখ কি আছে মহিলা সাক্ষী আছে বা দশ কর্মী এদের সাক্ষীর ভিত্তিতে যদি চাপ থাকবেন তিনি ফেসলা করতে থাকবেন এই দশ লক্ষ বলেন দশ কোটি মহিলা হলেও এদের সাক্ষী বেকার শুধু মহিলাদের সাক্ষী ইসলামী আদালতে কোনো কাজে লাগে একদম এই জন্য কোরআন হাজির বলে দিচ্ছে এদেরকে অর্ধেক আকল দেওয়া হয়েছে এদের ধরে অর্ধেক দেওয়া হয়েছে মাসে দশ দিন নামাজ ছেড়ে দিতে হবে রোজা ছেড়ে দিতে হবে দিনদারিও অসম্পূর্ণ আকলও অসম্পূর্ণ এই কথা বলে তাদেরকে বোঝানো হয়েছে তোমরা কোনো বড় দায়িত্ব কাঁদতে পারো তোমাদের কাজ নাই পুরুষদেরকে বলা হয়েছে কোনো বড় দায়িত্ব এদের উপরে স্পষ্ট করবে না সারা দুনিয়ার মহিলা মিলে সাক্ষী দিলে যাদের জন্য বিচার করার অধিকার নেই সারা দুনিয়ার মহিলা এরা বাচ্চা মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে সেই কিসরার মেয়ে মেয়েকে যখন ক্ষমতায় বসানো হল নবী করিম সাল্লাম বললেন ক্ষমতা তাদের ন্যস্ত করে কামিয়াব লাল শব্দ ব্যবস্থা লাল লাল মানে পশ্চিম কালো না কখনো আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন তাই হয়েছে তাই তাই হতেছে আরো মারাত্মক পরিস্থিতি হবে আমাদের বদাম ভুল আমাদের ফসল দেখেন না জিনিসপত্র দাম আগে তো কয়েক বছরে পরিবর্তন হয়েছে কয়েক বছরে আর এখন প্রত্যেক সপ্তাহে পরিবর্তন কোন কিছু নিরাপত্তা নেই ইসলাম প্রথম নির্দেশটা দান করছে একটা লোক মুসলমান হওয়ার সাথে সাথে তার যান মাল ইজ্জত এই তিনটা জিনিসের নিরাপত্তা দিন ইসলামের হুকুমত আল্লাহ পক্ষ থেকে এই তিনটা জিনিসের গ্যারান্টি দিন জানের নিরাপত্তা মালের নিরাপত্তা ইজ্জতের নিরাপত্তা যারা গণতন্ত্র মানতেছে সম্পূর্ণ ফেল হয়ে গেছে আমেরিকা ফেল হয়ে গেছে সব ফেল হয়ে গেছে পারে নাই কোনো কোনো নিরাপত্তা দিতে পারবে নিরাপত্তা নেই কোনো কিছু নিরাপত্তা নেই জোরদার মূল্যটা সব জায়গায় যার অস্কারের জ্বর আছে সে যা বলতে চলেও আর এদিকে জিনিসপত্রের দামের অবস্থায় নব্বই পার্সেন্ট লোকের কোনায় ক্ষমতার বাইরে চলে গেছে কিভাবে চলবে এর জন্য প্রত্যেক জামানায় শাসক মহল দাবি তারা দায়ী শরীয়তে মাল স্টক করা নিষেধ স্টক করা নিষেধ তাকে অভিশপ্ত বলা হয়েছে তার জন্য সর্বোচ্চ শক্তি বিধান করা হয়েছে স্টক করে যে ক্রাইসিস সৃষ্টি করবে সংকট সৃষ্টি করবে সাংঘাতিক শক্তির কথা বলা হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যা দেখে লাখ লাখ লোক নথিয়া তাদের সেই জিনিসটা এখন পৃথিবীতে ব্যাপক হয়ে গেছে ব্যাপক হয়ে গেছে উৎপাদনকারী মজুদার মধ্য সত্যভোগী এরা এইভাবে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতেছে দাম বেড়ে যাচ্ছে তার মাত্রা থাকে এই করে করে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে দাম বাড়াই দিচ্ছে আপনাদের দেখার দায়িত্ব ছিল তারা দেখতেছেন বরং তারাও জড়িত হয়েছে এটাকে পয়সা রোজগারের এটা ভালো পন্থা ধরে নাও ধরে নাও সম্পূর্ণ ভোগান্তি জনগণ রয়েছে বলতেছিলাম ইসলাম আমাদেরকে এমন একটা দায়িত্ব দিয়েছে যারা আমার বিল মাও নাহিয়ে নির্মূলকারের তারা বিশ্ববাসীকে কল্যাণ রাস্তা দেখাইব শান্তির রাস্তা দেখাইব উভয় জগতের কল্যাণের রাস্তা দেখাইব এই জন্য আমাদেরকে খায়ের উন্মত বলা যদি আমরা এই দায়িত্ব পালন না করি আমরা একদম উল্টা হয়ে গেল এই উল্টাটা বোঝানোর জন্য আমি চলে গিয়েছিলাম একটা মহিলা এত বেশি লজ্জাবতী কিন্তু তার হায়া সাউন যখন চলে যায় তখন তার মতো বেহা আর আল্লাহর জমিনে পাওয়া যায় এত বেশি লজ্জাবতী লজ্জা যখন চলে গেছে তো তার মতো বেহায়া এরা জুড়ি নেই এই অবস্থা চলে যায় জিম আক্ষর নষ্ট হয়ে গেলে এত নষ্ট হয় একদম বেকার খায়ের উন্নত যদি দায়িত্ব পালন না করে সামনে উন্নত হয়ে যায় বত্তরীন হয়ে যায় সর্বোত্তম থেকে নেমে এসে সর্বনিকৃষ্ট হয়ে যায় তখন আল্লাহ রবুল আলমিন তার জন্য আজাদ গজবের ফেসলা করে আজকে আমরা বিভিন্ন স্থানে আজাদ গজবের মধ্যে পড়তেছি তার মূল কারণ এটা নামাজ তো পড়া হইতেছে রোজা তো রাখা হইতেছে কোরআন তেলাওয়াত করা হইতেছে ব্যক্তিগতটা কিছু কিছু করা হইতেছে কিন্তু এই উন্মতকে যার একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার যান মাল কুরবান করো করে বিশ্ববাসীকে আল্লাহর সাথে যাও সেই দায়িত্বের ব্যাপারে এই উন্মত একদম পিছনে একদম পিছনে না জানের কুরবানি না মায়ের কুরবানি কুরবানি নেই يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة على تجارة تنجيكم من عذاب أليم নবী করিম সাল্লাম বলেন তোমাদেরকে একটা ব্যবসা শিখাবো যে ব্যবসা তোমাদেরকে আখারাতের ভয়াবহ আজাদ থেকে বাঁচাই দিবে জাহান নামের আজাদ থেকে মুক্তি দিয়ে দেবে কি আল্লাহ মজবুত করবা মানুষকে দিনের দাওয়া দিয়ে দিয়ে দিনের তারিফ করে করে তোমার ইমানকে পাখাপুক্তা করবা وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم আল্লাহ দিন কায়েম করার জন্য তোমার জান মালের কুরবানি পেশ করবা আল্লাহ দিন কায়েম করার জন্য জানের কুরবানি মালের কুরবানি পেশ করবা জানের কুরবানি কি দিনের জন্য সময় ব্যয় করা সময় দিতে হবে যেমন আগে আছে বয়াস করতেছেন জানের কুরবানি জানের কোরবানি রিক্সা ভাড়া দিয়ে একজনকে নামাজের দাওয়াত দিলেন রিক্সা ভাড়া দিয়ে গেলেন আমার বন্ধু নামাজ পড়ে না একে তো নামাজের কথা বুঝাই সেখানে ডালের কোরবানিও পাওয়া গেল সবাই দিচ্ছে রিক্সা ভাড়া দিয়ে গেলেন মালের কোরবানি পাওয়া গেল মালের কোরবানি উভয় জায়গায় করতে হবে আল্লাহ বান্দাকে আল্লাহর সাথে জোড়ার জন্য উভয় কোরবানি পেশ করতে হবে এই কোরবানের জন্য আপনাকে আমাকে খায়ের উন্মত বলা হয়েছে সর্বোচ্চ উন্মত বলা হয়েছে আগের সত্তর উন্মত সমান বলা হয়েছে এই কোরবানটার জন্য তা না হলে তারা আমরা নামাজ পড়ছে তারা আমার উদার আসছে তাহলে আল্লাহ কি আপনার আমার সাথে কোনো আত্মীয়তা আছে কেন আপনাকে কোরআনে এত বড় টাইটেল কেন দেওয়া হবে এই কাজটার কারণে এই কাজটার কারণে এত বড় টাইটেল যে নবী না এই উমত নবী না কাজ নবীদের করতে এই কাজের কারণে এত বড় টাইটেল খায়ের উমত সর্বোত্তম জাতি এর থেকে বড় জাতি নেই তারা একা আল্লাহ হয় না তারা বিশ্ববাসীকে আল্লাহ আল্লাহ করার জন্য তার দান মাল সব কিছু কোরবানি করে দিবে আল্লাহ আল্লাহদেরকে আল্লাহর সাথে জোড়ার জন্য দান দিবে সময় দিবে আল্লাহ দিন যদি রক্ষা না পায় তখন দরকার হয় জেহাদের ময়দানে শহীদ হয়ে যাবে তার যান দেওয়া সর্বশেষ স্তর যে কাফেররা মুসলমানদেরকে হামলা করে দিতে মুসলমানদের মা বোনদের ইজ্জত দুর্ভোগ করতেছে তখন ভীত হয়ে পালায় যাওয়ার কোনো ইজাজত যান পেশ করতে হবে যান এটা সর্বশেষ স্তর তার আগে দাম দাম অনেক স্তর আছে এখানে বসে আছেন কথা শুনতেছেন দাম দিচ্ছেন আল্লাহ অনেক মান্দা হ্যাঁ চল্লিশ দিনের জন্য বের হয়ে গেছে চার মাসের জন্য বের হয়ে গেছে করেছেন তারা ব্যবসা বাণিজ্য করেছেন কৃষিজীবী করেছেন করে কিন্তু টাকা পয়সা হাতে আসছে পরিবারকে দিয়েছেন বাকিটা নিয়ে আল্লাহ রাস্তায় বেরোয় গেছে যে এই দিনের মেহনত করেছেন ইমানের দাওয়াত দিয়েছেন নামাজের দাওয়াত দিয়েছেন উভয়টা লাগাইছে উভয়টা লাগাইছে যার কারণে কুরবানের কারণে আজকে পৃথিবীর যে কোন দেশে আপনি যাবেন মুসলমান পাওয়া যাবে মুসলমান পাওয়া যাবে এই সাহাবায় কেরাম চট্টগ্রাম হয়ে সমুদ্র পথে একদম পূর্ব প্রান্ত পর্যন্ত গেছে এতে যে ইসলাম চট্টগ্রাম থেকে ঢুকছে প্রত্যেকটা জায়গায় তারা থামছে হ্যাঁ কিছু কেনার তাও করছে কিছু কিনছে কিছু যাচ্ছে লোকদেরকে দাওয়াত দিচ্ছে এবং তাদের আহ্লাদ দেখে তাদের চরিত্র দেখে কাফানা মুসলমান হয়ে গেছে দেখছেন যখন বাপে একটু বেশি দেয় দেওয়ার সময় বেশি দেয় নেওয়ার সময় কম নেয় কোনো মিথ্যা কথা বলে না তাদের আহ্লাদ দেখে বিধর্মীরা কাফেররা মুসলমান হয়ে গেছে তা নাহলে এই দেশ এটা রসুলের আগের থেকে এই দেশের নাম ছিল আল হিন আল হিন এই হিন্দ সম্পর্কে আল্লাহ রসুল অনেক কথা বলে গেছে হিন্দু ধর্ম অনেক আগে বলে দিয়ে গেছে এখন এখানে এত মুসলমান প্রত্যেকা ওই গরিব সাহাবায় গ্রামের কোরবানি তাদের কোরবানির কারণে দিন আমাদের পর্যন্ত পড়ছে তা না হলে আজকে আমাদেরও হ্যাঁ সেই কালী কালী পূজা হ্যাঁ শ্রীকৃষ্ণের পূজা হ্যাঁ, সরস্বতীর পূজা কত পূজা এদের পূজার আর কোনো অশেষ নেই এক পূজার স্থানে মাথা মতো করা নাই লক্ষ লক্ষ জিনিস ইসলামের মাথা মতো করতেছে গাভীর সামনে মাথা মতো করতেছে বটগাছের সামনে মাথা মতো করতেছে তুলসী গাছের সামনে মাথা মতো করতেছে সব দেব শাস্তি এক আল্লাহর সামনে মাথা মতো করে আমি বলতেছিলাম কোরআনের বিভিন্ন আয়াত বলতেছে তোমরা যারা ইমান এসো তোমাদের গান মালের কুরবানি পেশ করতে হবে তোমাদের দায়িত্ব খরচ কাজে তোমরা যদি মনে করো শুধু আলমরা করবে ভুল তোমাদের জন্য ভুল শুধু আলমরা করবে না আলমরা করবে তোমরাও করবে বিদায় হজে নবী করিম সাল্লাহ সাল্লাম তিন জায়গায় খোঁজা দিতেন মক্কা একবার দিতেন আরাফা একবার দিচ্ছেন মিনা একবার দিচ্ছেন তিনও খুবটায় তিনি বলেছেন এক লক্ষ তিরিশ হাজার সাহাবা একরাম সেখানে উপস্থিত ছিল এই কথা বলেছিলেন তোমরা যারা আমার কাছ থেকে কিন্তু কথা শুনেছ এই কথাগুলো যারা শোনে নাই তাদের কাছে পৌঁছাই দাও এক লক্ষ ত্রিশ হাজার সাহাবাহিকরাম সকলকেই তিনি দায়িত্ব দিয়েছিলেন এর মধ্যে আলেন যাদেরকে বলে ওলামা যাদেরকে বলে এদের সংখ্যা ছিল হাতে গলা এক হাজারের উপরে যাবে না যারা আলেন এক একজনে হাজার হাজার হাজির দামে এক হাজার হবে আর বাকিরা কেউ ব্যবসায়ী যারা মক্কা থেকে আসছে ব্যবসায়ী আর যারা মদিনার অধিবাসী তারা কৃষি কৃষক আনন্দ তারা চব্বিশ ঘন্টা সময় দিতে পারে নাই ব্যবসা বাণিজ্য করতো কৃষি করতো ফাঁকে ফাঁকে সময় পেলে এসে রসুলের বদলিতে বসত সেটা আপনার আর মাদ্রাসার ছাত্র পার্থক্য কি মাদ্রাসার ছাত্র ষোলো বছর পরে আছে মাদ্রাসায় তো যে হাফেজ মৌলানা মুক্তি হয়ে বেড়েছে আর আপনারা কি করতেছেন আপনাদের দুবার দিন এই আধা ঘন্টা এক ঘন্টা সময় দিচ্ছে আধা ঘন্টা একটা সময় কিন্তু আপনি মুক্তি হইতে পারবেন না আপনি মহাদেশ যেতে পারবেন না এটা হইতে গেলে আপনাকে একটা ষোলো বছর করে দেখতে পারবেন তো সবাই গ্রামে তো দুই গ্রুপ ছিল এক গ্রুপ বস্তিতে নবমের চক্করে পড়েছিল ওইখানে পড়েছিল রসুলের ঘর ছিল তাদের লীলা বডিং ওইখানে কিন্তু আসলে খাইত না আসলে না খাই থাকত তাদের কোনো ব্যবসাও ছিল না তাদের কোন জমিনও ছিল না যে সেখানে কৃষিজীবী করবে কিচ্ছু ছিল না এখানে পড়ে থাকত এদের সংখ্যা প্রসাদ তিনশো হইত প্রসাদ কমত কমত বাড়ত একজন আসছে শিখছে চলে গেছে আবার আরেকজন এক আপডাউন করতো তিনশো সর্বোচ্চ তিনশো তো কম তো বাড়ত এও এইভাবে যারা দীর্ঘ টাইম পড়েছিল অর্থাৎ আবু হুরারা মুসলমান হওয়ার পরে নবী করিম সাল্লাম চার বছর জীবিত ছিলেন এই চার বছরের মধ্যে তিনি আল্লাহ রসুল থেকে বিচ্ছিন্ন হন নাই বিচ্ছিন্ন হয় নাই পড়ে চলে যার কারণে আজকে ওনার থেকে আমরা হ্যাঁ পাঁচ হাজার হ্যাঁ? পাঁচ হাজার তিনশো চৌষট্টিটা হাদিস প্যাকেট একজন থেকে পাঁচ হাজার তিনশো চৌষট্টিটা হাদিস প্যাকেট আর যারা এরকম পারে নাই তাদের থেকে অল্প হাদিস প্যাকেট আমি যে কথা বলতেছিলাম পিতার হাতে তিন জায়গায় খুব দিলেন তিনও জায়গায় কথাটা তো হইলেন খালি মাল্লিকি শাহিদুল বাইক তোমরা যারা উপস্থিত আছো আমার কথাগুলো শুনতেছ তোমরা অনুপস্থিতদের কাছে আমার কথাগুলো বোঝাই দিও এই উপস্থিত লোকদের মধ্যে আলেম হাতে করা বাকিরা কেউ আলেম না আল্লাহ রসুল থেকে সীমিত সংখ্যক কথা জানতেন সীমিত কিছু কথা তারা জানেন তারা হাজার হাজার হাদিস তারা জানে না আল্লাহ রসুল সকলকে মিলে দায়িত্ব দিলেন আলেমদেরকে বাস্তবিক করে একটা উলামার সম্মেলন করে এই কথাটা বলেন নাই সকলকে বলছিলেন তোমাদের সকলকে দায়িত্ব দিচ্ছি যে কারণে এই হজর থেকে ফিরে যায় তারা বিশ্বের পড়ায় পড়ছিল পড়ায় পড়ছিল আমি গত জমা তার আগের জমা বলছি এই হজে আমার সাথে আমার লোক দেখা হয়েছে চীনের থেকে গেছে অর্থ এক যুবক আরবি বলতে পারে সে বলল যে আমরা যে মসজিদে নামাজ পড়ি এক কিলোমিটার দূরে সাহাবা একেরামের খবর আছে সাহাবা একেরাম রসুলের মন্দির থেকে যারা ইসলাম শিখতে আল্লাহ দিন শিখতে তাদের খবর আজকে চীনে চীনের তারা যার মালের কুরবানি করেছিল তারা সকলে আরব ছিল না ব্যবসায়ী ছিল কৃষক ছিল তারা যতটুক লোক শিখছে ফসলত নিয়ে আল্লাহর জমিনের ছড়াই পড়ে এবং তাদেরকে দাওয়াত দিচ্ছে তোমরা হাজার হাজার খুদা ইবাদত করতেছ এতে কামিয়াবে আসবে না এরা তোমাদেরকে বাঁচাইতে পারবে না একমাত্র এক আল্লাহ তোমাদেরকে বাঁচাইতে পারবে দুনিয়া একরাতে তোমাদেরকে কামিয়াবে দিবে এই দাওয়াতটা কোথায় দিবে হকের দাওয়াতের মধ্যে তাসির আছে প্রতিক্রিয়া আছে তাদের দাওয়াতে কাপেরা মুসলমান হয়ে এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে অনেক আল্লাহর বান্দা এমনও বিদেশে সফর করতেছে যারা আলেন না ব্যবসায়ী বা ড্রাইভারের রাস্তা কোরআন হাজির জানে না আল্লাহ তাহলে এদেরকে দিয়েও না এদেরকে দিয়েও হাজার হাজার বিধর্মীরা তারা হেদায়তের রাস্তা পেয়েছে ওটা ওই ব্যক্তির ফজিল আপনার এটা এই শহীদ দিনের সত্য দিনের তাসিফ সব কথা পৌঁছে দিলে মানুষের দিলের মধ্যে রেখা রাখত তাদের এই কথা মনে করা ভুল যে আলেন না পারবে না আপনাকেও করতে হবে আপনি অনেক কথা জানেন ইসলামের এগুলো বলে দেখে খ্রিস্টান মাথা মতো করবে যখন বলবেন দেখো আমারটা লেটেস্ট তোমারটা তো বাতিল হয়ে গেছে তুমি এটা নিয়ে কেন আসবে তোমারটা তো বাতিল হয়ে গেছে আমারটা শেষ কিতাব এরপরে কোন আসমানি কিতাব নাজল হয় নাই তোমরা এত নিয়ে বোঝো তাহলে এটা বোঝো না কেন যে আমি রিজেক্টেডটা নিয়ে আসছি লেটেস্টটা আমি গ্রহণ করি নাই আমি শান্তি কোথায় পাবো এই ধরনের মোটা মোটা কথা বলতেছে খ্রিস্টানরা মুসলমান হয়ে গেছে আমাদের দেশে আসতেছে ইসলাম শিক্ষা করার জন্য তাদের দেখতে মনে চায় কাকরাইল দেখে আছে বিদেশ থেকে দলে দলে খ্রিস্টানরা মুসলমান হয়েছে তারা যত আঘাত করতেছে যত আঘাত করতেছে মুসলমানের সংখ্যা তত সরকার বলা এবার ইসলাম জিন্দা হতা এই কথাই বলতেছিলাম আল্লাহ কোরআনে বলতেছেন তোমাদেরকে বারোই হয়েছে তোমরা জান মাল সব কিছু দরকার হয় উৎসর্গ করে আল্লাহ বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ে দিল আমাদের কাজ হলো সবকিছু উৎসর্গ করা আর দুনিয়াতে আমাদের কাজ কি দুনিয়াতে পরাশক্তি আছে না আর জামানায় ছিল রসুলের জামানায় পরাশক্তি ছিল কৃষ্ণা পারস্যের বাচ্চা আর অধিক ছিল কায়খা রুমের বাচ্চা প্রত্যেক জামানায় ছিল পরাশক্তি ছিল এই পরাশক্তিটা দায়িত্ব কি ছিল এদের দায়িত্ব ছিল এরা শক্তি প্রয়োগ করে তাদের যারা বিরুদ্ধ পার্টি তাদেরকে ধ্বংস করে দিত ধ্বংসের ব্যাপারে তারা অবদান রাখত না অর্জুবিল্লা এটা কি কোনো অবদান আল্লাহর বান্দাকে মারতে পারা এটা কি কোনো অবদান কোন অবদান তো যারা যত বেশি ধ্বংস করতে পারছে তাদেরকে পরাশক্তি বলা হয়েছে তারা এত দামি দামি অস্ত্র বানাইছে কি কাজের জন্য গরু মারার জন্য ছাগল মারার জন্য কাকে মারার জন্য বানাইছে মানুষ মারার জন্য মানুষ মারতে পারে তার কি ভজিলত হয় মানুষ তো মানে বাঘে মানুষ তো মানে সিংহ তো সিংহকে আপনি কি ফজিলত দিবেন হ্যাঁ তার সালাম করবেন হিন্দুদের মতো যেখানে শক্তি দেখে ওখানে চেষ্টা করে তো বাঘের এত শক্তি তার চেষ্টা করতে আরম্ভ করতে তো জানা হায়াত যত বড় শক্তি এরা বাঘ লোকের মতো হায়াত জানো বাস ভালো যেরকম থাকতে পারে ফিরতে পারে রক্ত খাইতে পারে সেটা এই কাজটা করতে পারে আর কোনো তো কোথা নেই আর কোনো তো কোথা নেই কিন্তু আল্লাহ তালা এদের ক্ষমতার দাপট কয়েকদিন আগে দেখাই দিত কিন্তু মানুষ পরাশক্তি করে সুপার পাওয়ার করে এদের পাওয়ারকে আল্লাহ তালা দেখাই দিত কিছুদিন আগে আমেরিকাতে বিরাট বিরাট জলস্থাপ হয়ে গেছে সমুদ্রের পানি হ্যাঁ কয়েকটা প্রভিন্সের ভিতরে আঘাত করছে তখন আমেরিকার যারা শাসক আছে বুশ আছে এরা হেলিকপ্টার দিয়ে ওই এলাকাগুলো পরিদর্শন করছে নিচের থেকে হাজার হাজার মানুষ যারা পানির মধ্যে হাবুডুবু করতেছে তারা ওইখান থেকে সাহায্য পেতে আমাদেরকে সাহায্য করো হেল্প করো সাহায্য করো ওইখান থেকে মাইকে বলতেছে সরি আমাদের সাহায্য করার কোন ব্যবস্থা নেই আমরা তোমাদের কোনো সাহায্য করতে পারবো না এত হাজার হাজার লোক ঢুকতেছে প্রত্যেকে টাকা উঠে ওইখান থেকে শরীর হয়ে বলছে আমাদের কাছে সাহায্য করার কোন ব্যবস্থা নেই আজকে মুসলমানদের তো কাউকে তোমার শক্তি মনে করা উচিত না কত তোমার শক্তি ছিল আল্লাহ তা চুরমার করে দিচ্ছে আজকে থেকে তোমার শক্তি মনে করতেছেন কয়েক বছর পর দেখবেন যে টুকরা টুকরা হয়ে গেছে আল্লাহ তালা কোরআনে বলেছেন আমি দিন ঘুরাইতে থাকবো দিনকে ঘুরাইতে থাকবো কোথায় আজকে সেই পারস্যের কিসরা কোথায় সে রয়েল সে কাইসা কোথায় ব্রিটিশ একদিন পরাশক্তি ছিল কোথায় তার পরাশক্তি রাশিয়া একদিন পরাশক্তি ছিল কোথায় রাশিয়াকে পরাশক্তি আল্লাহ তখন রাস করে দিতেন কিছুদিনের জন্য হ্যাঁ, আমেরিকাকে নিয়ে আসতেন দেখা যাবে এটাও নেই ধুলির সাপ হয়ে গেছে আল্লাহ শক্তির সামনে কোন কিছু থেকে আমি বলতেছিলাম শক্তি গুলো মানুষকে ধ্বংস করতে পারছে আর কিছু করতে পারে নাই আর মুসলমান জাতি মানুষকে রক্ষা করতে পারছে মানুষকে রক্ষা করতে যায় দিনের দাওয়াত দিতে যায় অনেকে নিজের দান দিন তারা মানুষের দান দিচ্ছে আর এরা মানবতার কল্যাণের জন্য প্রয়োজনে যান দিতে পার্থক্য থাকে উর্দুতে হ্যাঁ? দুটো শব্দ আছে একটা শের একটা শিব অক্ষর একদম এক একদম এক এমনকি দুটার নিচে দেড় আছে শিরের নিচে দেড় কিন্তু দেড়কে দুই রকম করা যায় একটা নারক নারক করলে করতে হবে শিব আসলে মাঝুল মাঝুল বলে করতে হবে শের অক্ষর এক দেব নবর এক খালি মারুফ মাঝুল উচ্চারণের ভঙ্গি পাত্র কিন্তু অর্থের দিকে আছেন শের মানে হলো বাঘ আর শির মানে হল দুধ একটা তো বাঘ আর তার অর্থ হল দুধ এটাকে এইভাবে বলবেন যে একটা হলো মানুষে খায় আরেকটা হলো মানুষকে খায় একটা মানুষে খায় কোটা দুধ আর একটা মানুষকে খায় ঠিক এরকম ওরা সবচেয়ে মুসলমান পার্থক্য ওরা মানুষকে খতম করে আর মুসলমানরা মানুষকে স্থায়ী হায়ার দান করে শুধু দুনিয়াতে রক্ষা করে না তবুও রক্ষা করে হাসনও রক্ষা করে এবং হ্যাঁ আমাদুল আমার জান্নাত সেখানে জান্নাতের মালিক বানায় দেয় এবং এই কাজ করতে দেয় দান দিতে হলে দান দেয় যতগুলো জিহাদ হয়েছে এই জিহাদগুলো কেন হয়েছে কাফের মারার জন্য হয়েছে কাফের মারার জন্য কোনো জিহাদ হয়নি কিন্তু কিন্তু কুকুরের শক্তি ইসলামের বিরুদ্ধে প্রভাকাণ্ডা করতেছিল নবীর বিরুদ্ধে প্রভাকাণ্ডা করতেছিল জনগণকে ইসলামে ঢুকতে বাধা দিচ্ছিল এই প্রপাগান্ডার কারণে এই সন্ত্রাসের কারণে এই সন্ত্রাসকে দূর করার জন্য আল্লাহ রসুল সাল্লাম জেহাদ পরিচালনা করেছিল কাফের মারার জন্য আর জামানায় মুসলমানদের রাজ্যে অনেক কাফের ছিল যাদেরকে জিম্মি বলা হয় আর জামানায় মুসলমানদের রাজ্যে কি ছিল কাফের ছিল তাদেরকে মারা হয়নি আল্লাহ রসুল বলছেন ওদের গাছ মালকে এরকম নিরাপত্তা দেওয়া হয়েছে মুসলমানদের তা দেওয়া হয়েছে এই কাফেরদের পরে তো অন্য কাপের হামলা করলে মুসলমানরা এই কাফেরদেরকে বাঁচানোর জন্য জেহাদ করবে তাদের দেশের কাফেরগুলোকে বাঁচানোর জন্য অন্য কাফের সাথে জেহাদ করবে কাফের মারার জন্য না সেটা মুসলমানদের দেশে কোন কাফের থাকতে পারত না মুসলমানদের দেশে কোন মন্দির থাকতে পারত না অথচ আমরা জানেন দিল্লির সিংহাসনে কয়েকশো বছর পর্যন্ত মুসলমানরা শাসন ক্ষমতা চালিয়েছে যদি মুসলমানদের দেশে কাফের না থাকতে পারত তাহলে একটা হিন্দু থাকতো না একটা গির্জাও থাকতো কিন্তু এতক্ষণ মধ্যে কোন একটা হিন্দুকে জবরদস্তি মুসলমান বানানো হয় নাই কোন একটা গির্জাকে লাগা হয় নাই এই জন্য কাফের পতন করার জন্য জিহাদ না সন্ত্রাস দূর করার জন্য জিহাদ তো আল্লাহ তালা ইয়াতে বলতেছেন তোমাদেরকে সর্বোত্তম বলা হয়েছে এই জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে দুনিয়াতে পাঠানো হয়েছে পুরা বিশ্ব মানবতার কল্যাণের জন্য তোমার দান কোরবানি করতে হবে তোমাকে তো নাম দিয়েছি এটা ওই কারণের মতো জমা করার জন্য না জমা করার কারণের চুরি তোমাকে কারণ হওয়ার জন্য মাল দেয় নাই মাল দিয়েছি আল্লাহ দিন কায়ম করার জন্য কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করো এই জন্য দিন তুমি তোমার ছেলের খোদা না যেটা সব ব্যবস্থা তোমাকে করে দিয়ে যেতে হবে তো তুমি কি হয়ে গেলে তোমার ছেলের খোদা হয়ে গেলে তোমার ছেলের খোদা খোদা তুমি তোমার খোদা তুমি ছিলে তোমার সম্পদ ছিল না আজকে সেই খোদা তোমাকে প্রতিপতি করছে তোমার মতো হ্যাঁ তোমার মতো ফকিরকে যে আল্লাহ প্রতিপতি করতে পারে সে আল্লাহ তোমার ছেলেকেও রেজেক দিতে পারে তার রেজেকের জন্য তোমার নামাজ তরফ করার দরকার নেই মাসে তিন দিন তরফ করার দরকার নেই কোরআন তেলা তরফ করার দরকার নেই হ্যাঁ আরাম রিজিকের দিকে ধাবিত হওয়ার দরকার নেই আজকে আশুরার দিন এই দিনে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তাআলা রাসূলের কলিজার টুকরা সাহায্য বরণ করছেন সপরিবার এজিদের বিরুদ্ধে হক কথা বলার জন্য তিনি সাহায্য বরণ করেছেন ওনাকে কিন্তু কথা বলা হয়েছে যে আপনি যে পূর্বাবাসীর দাওয়াতে যাচ্ছেন পাপ প্রতিষ্ঠা করার জন্য সেই কুফাবাসী তো এজিদের মালের কাছে সারেন্ডার করছে সেই কুফাবাসী এজিদের মালের কাছে সারেন্ডার করছে এজিদ মাল নিয়ে বাড়েছে হে কুফাবাসী কত মাল লাগে নাও হুসাইনের তখন দিবা না মাল কত লাগে নাও জনভাণ্ডার খুলে দিলাম কিন্তু এর পরে যে হুসাইনের পক্ষ নাও তোমাদের ঘরটা পড়াই দেব একদিকে লোক আর একদিকে ভক্তি এই দুটাতে পড়ে উপার লোকেরা বেইমানি করে বসে এজিদের মাল ধমকি তখন তারা ওনার বিরুদ্ধে ইমাম হুসাইনের বিরুদ্ধে জিহাদ করতে যুদ্ধ করতে চলে আসে ইমাম তাদেরকে বললেন তোমরা আমাকে দাওয়া দাও যে আমার নেতৃত্বে তোমরা হাত প্রতিষ্ঠা করবা না ভুটানকে এমনি মেরেছিল এমনি তার কিছুদিন আগে মদিনায় লস্কর পাঠায় পাঠায় হাজার হাজার সারা তাবিরকে পতন করবে মসজিদে নবমীতে তিন দিন পর্যন্ত নামাজ হয় নাই উম্মুল মমিনিন আমাদের মা তাদের ঘরগুলো পর্যন্ত লুটপাট হয়ে গেছে এইসব দৃশ্য দেখার পরে উনি আর বসে থাকতে পারেন নাই হক দায়ের করার জন্য যতই করতে এমন সময় কুফল লোকেরা দাওয়াত দিল আপনি এখানে চলে আসেন আমরা জাল মাল দিয়ে আপনার হাতকে শক্তিশালী করবো আপনি হাত প্রতিষ্ঠা করবেন তুমি যখন হাসলেন তারা সব গাদ্দানি করবে উনি পথের ক্ষমা খবর পাইতেন কিন্তু এজিদের মালের কাছে ফেরেন সারেন্ডার তারপরেও ফেরেন নাই ওনার এক আত্মীয় তোমাকে দায়িত্বই দেবে না না দেখতে পারবেন না যাদের ভরসা যাচ্ছেন সব গাদ্দার হয়ে গেছে একমাত্র তার কাছে ইমাম হুসাইন মনের কথা বলেছেন বলতে দেখো যাই হোক আমি হক প্রতিষ্ঠান নিয়ে যে বের হয়েছি আমি আগে বাড়তে থাকবো মনের হচ্ছে যাই হোক এবং তিনি বললেন যে আমি গত রাত্রে নানাজিকে খাবে দেখেছি মোহাম্মদ রসুলকে খাবে দেখেছি তিনি আমাকে বলেছেন হ্যাঁ আমি রোজা আছি তুমি আসার পরে তোমাকে নিয়ে ইফতার করবো নানাজি আমাকে সাথে নিয়ে ইফতার করার জন্য অপেক্ষা করতেছে কাজে আমার গর্দান যাবে না কি যাবে আমার এই চিন্তা করার সময় নেই আমাকে আগে রাখতে দাও বুঝে শুনে আগে রাখছেন কেমন পর্যন্ত তিনি দুনিয়াবাসের সামনে মুসলমানদের সামনে শেষ করে গেছেন দেখো আমি না বুঝে আগে বাড়ি নাই বুঝছি যাওয়ার এই করুণ পরিণতি হইতে পারে তারপরেও যতটুকু ক্ষমতা আছে এই ক্ষমতা নিয়ে হককে প্রতিষ্ঠা করার জন্য যার মাল পেশ করতে হবে এই নসিহাত কেন পর্যন্ত মুসলমানদেরকে করার জন্য আমি আগে বাড়লাম বুঝিয়ে শুনে শহীদ হয়ে গেলেন আল্লাহদেরকে শহীদ করাই দিলেন কেমন পর্যন্ত ইতিহাস হয়ে থাকলেন তোমাদের সামনে অনেক ঘটনা ঘটবে তখন কিন্তু তোমরা চুপ করে বুঝে রাখলে হবে না তোমাদের যান নাম কোরবানি করে এটা করতে হবে কিন্তু আজকে কি আমরা করতেছি আজকে এতদিন পর্যন্ত রসুলের ইজ্জতের হামলা করতে ব্যক্তিগত পর্যায়ে এতদিন পর্যন্ত হামলা করতে ব্যক্তিগত সালমান রুশদি একজন মানুষ তসলিমা নাসরিন একজন মানুষ কোন সম্প্রদায় না কোন দেশ নয় কিন্তু ইদানিং যেটা শুরু হয়েছে ইদানিং যেটা শুরু হয়েছে এটা ব্যক্তির পক্ষ থেকে না খ্রিস্টান বিশ্বের পক্ষ থেকে খ্রিস্টান বিশ্বের পক্ষ থেকে এটা একটা তুষার করতে হবে এই ছবি ব্যঙ্গচিত্র নবী করিম সাল্লাহ সাল্লামের এ পর্যন্ত এই ছবি ছাপা ছাপালে দশ বারো মাসে অংশ নিত ইচ্ছাপূর্বক অংশ নিত ওনার অবমাননা করার জন্য নাউজুবিল্লাহ তারা হয়তো দেখছে তারা হয়তো মনে করছে মুসলমান মরে গেছে এখন এর কোনো প্রতিবাদ হবে না এই কথা মনে করে একের পর এক তারা ভাবতে আরম্ভ করছে এবং প্রথমত গাধা চিন্তা করেন যখন মুসলিম বিশ্বে আন্দোলন শুরু হয়ে গেছে তখন তারা ক্ষমা চাইছে কিন্তু কি বলেছে যেহেতু মুসলমানদের দিলে দুঃখ লাগছে তাই আমরা ক্ষমা প্রার্থনা করব এইটা তো অন্যায় এটা স্বীকার করেন নাই কিন্তু এত বড় মহামানব সমস্ত কাফেররা পর্যন্ত বসে ওনার মতো মহামানব পৃথিবীতে আসে নেই সমস্ত কাফেররা স্বীকার তার চরিত্রে হ্যাঁ? আঘাত হানা কত বড় তুমি বাক স্বাধীনতা আছে বাক স্বাধীনতা অর্থে জন্মকে আঘাত করা বাক স্বাধীনতার সাথে কোন দায়িত্ব দায়িত্ববোধ থাকতে হবে না বাক স্বাধীন অর্থ আপনি দেখাটি করবেন বাক স্বাধীনতার অর্থ দায়িত্ব তাই বলবেন বাক স্বাধীনতা অর্থে সেখানে সাথে দায়িত্ব বলে থাকতে হবে আমার কারণে হ্যাঁ, মানুষের সেন্টিমেন্ট বিগড়ে না যায় নষ্ট না হয়ে যায় পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তারা একটা লয় আছে দেখেন কত দুঃসাহস যে মুসলমানরা দুঃখ পেয়েছে তারা মানে একটা ক্ষমা প্রার্থনা করবে এ কথা বলতেছে না যে আমরা মহানবীর ইজ্জতে আঘাত হয়ে অপরাধ করতেছি আমরা ক্ষমা প্রার্থী আমরা আর করবো না এ কথা বলতেছে না এখনো পর্যন্ত যে কারণে বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ এর কোন প্রতিবাদ হইতেছে হওয়া উচিত আমাদের অন্তরে দুঃখ লাগা উচিত এক হিন্দু লেখে নাই রঙ্গিলা রসুল রসুলের বিভিন্ন কেন কটক্তি করে না একজন মামুলি মানুষ সম্পূর্ণ মামুলি কৃষক সব টাইপের সুদা তার দোকানে গেছে যে তারা গুলি গুলি শেষ ব্রিটিশ পিরিয়ড ছিল বিচার হইতেছে দুই পক্ষের উকিল খুব লড়াই করতেছে মুসলমানরা বলতেছে তারা যে অন্যায় করছে তাতে এই মুসলমান সহ্য করতে পারে নাই সে ভাব মহাপথে সে করে বলে বলতেছে তাহলে কি বলতে চান যে তার ফ্রেন্ড ক্লেস হয়ে গেছিল পরে মুহূর্তে তার জ্ঞান ছিল না তাই বুঝতে বলতে পারো উনি স্বীকার করে তাহলে ওনার মৃত্যুদণ্ড হবে যদি ফ্রেন্স থেকে থাকে তাহলে মৃত্যুদণ্ড হবে দরজা তাকে বললো চাকরি আপনি এত কথা বলে তো ওই জন্য আমার রোজগার ছিল রসুলের মহব্বতে এতটা আবেগ তাড়িত হয়ে গেছিলাম যে আমার ভুল জ্ঞান ছিল তাকে শিখাই দিল কিন্তু ওই লোকটা মানল একদম কৃষক বলেন কি আমার সারা জীবন বেমাসি মন্দিরে চলে গেছে ওই টাইমটা আমি হুঁচে দিলাম সারা জীবন বেমাসি মন্দিরে চলে গেছে আমার রসুলের দুশ্মন থেকে তখন আমি প্রতিশোধ দিতে পারছি রসুনের দুশ্মন থেকে প্রতিশোধ দিতে পারছি ওই টাইমে আমি হুজুর করছিলাম বাকি টাইম আমার বেহসের মধ্যে চলে গেছে কেন আমি বেহস ছিলাম এই মিথ্যা কথা বলতে পারবো না এবং আল্লাহ আমাকে দিতেই দিচ্ছেন এই নিশ্চিত বিজয়কে আমি পরাজয় পরাজয় তারা পরিবর্তন করতে চাই না সে বলেন এখন আমি সম্পূর্ণ স্বজ্ঞানে হুশের সাথে আমি তাকে পতন করি ফাঁসির অর্ডার হয়ে গেছে ফাঁসি হয়ে গেছে কোনো বড় নেই এই ছিল রসুল প্রেম আল্লাহ রসুল জিজ্ঞাসা করবেন তোমার বাপকে যদি বেজ্জত করা হয়তো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে তোমার বাপকে যদি কেউ জুতা মারতো তুমি কি তামাশা দেখতে দান চলে গেলে তার সাথে মোকাবেলা করতো যদি বাপের সুসন্তান হয়ে যায় সে দান দিয়ে দিবে বাপের বেজ্জতকে বরদাস্ত করবে না আপনার আমার বাপের যে মহাকত ইজ্জত আমাদের কর্মে আছে তার থেকে কোটি কোটি গুণ বেশি মহাব্বত থাকতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি তা না হলে ইমান হবে না কোরআন হাজির বলতেছে আল্লাহ করে তোমাকে সবচেয়ে মহব্বত করতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নিজের বাপার জন্য যদি দান দেওয়া যায় তো রসুলের ইজ্জত নিয়ে যারা টানা হিসেবে করতেছে তাদের জন্য দান দেওয়া করতে হবে দান দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এর জন্য যে কোনো কুরবানির জন্য তৈরি থাকতে হবে কাফেরদেরকে দেখাই দিতে হবে যে মুসলমান মারা যায় নাই মুসলমান জিন্দা যত কিছু বয়কাট করা দরকার বয়কাট করতে হবে বয়কাট করতে হবে সব ধরনের মোকাবেলা করতে হবে এদিকে দেখাই দিতে হবে মুসলমান মরে নাই আজকে আমাদেরকে বুদ্ধা মনে করে এই করতে তো এটাই বলতে দিলাম এই মহান মাস আসে এটা আমাদেরকে শিখাই দেয় যান মাল আল্লাহ করে ভোগ বিলাসের জন্য আল্লাহ যে যার মাল ইজ্জত দিয়েছেন ভোগ বিলাসের জন্য না ভোগ বিলাস তো ইসলাম তো না দুনিয়াতে দেওয়া হয়েছে আল্লাহ দিনের জন্য উৎসর্গ থাকে যেখানে দান দরকার দান দিল ইসলাম কায় হয় দান দিব যেখানে মাল দিল ইসলাম কায় হয় মাল দিব মাল এই জন্যই দেওয়া হয়েছে কাজে এই আসুরা থেকে আল্লাহ তালা আমাদের সকলকে কুমতুম খায়রা উম্মাতির আমাদের খায়রা উন্মত বলা হয়েছে তোমরা যার মাল বিশ্ববাসীর কল্যাণে উৎসর্গ করো সেই উৎসর্গ করার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন এর জন্য কবুল মঞ্জুর করেন এই শিক্ষা সারা জীবন যেন আমরা ধরে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ